بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি কফ হা ইয়া আইন সোয়াদ এটা আপনার পালনকর্তার অনুগ্রহে বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল নিভৃতি قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا সে বলল হে আমার পালনকর্তা আমার অস্থি বয়স ভারাবনত হয়েছে বার্ধক্যে মস্তক সুশুভ্র হয়েছে হে আমার পালনকর্তা আপনাকে ডেকে আমি কখনো বিফল মনোরোধ হইনি وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا আমি ভয় করি আমার পর আমার স্বগোত্রকে এবং আমার স্ত্রী বন্ধা কাজে আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন কর্তব্য পালনকারী দান করুন সে আমার স্থলাভিষিক্ত হবে ইয়াকুব বংশের এবং হে আমার পালনকর্তা তাকে করুন সন্তোষ ভাজন يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا হে জাকারিয়া আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহিয়া ইতিপূর্বে এই নামে আমি কারো নামকরণ করিনি قال رب أنا يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا সে বলল হে আমার পালনকর্তা কেমন করে আমার পুত্র হবে অথচ আমার স্ত্রী যে বন্ধা আর আমি যে বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سويا তিনি বললেন এমনিতেই হবে তোমার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 ঈসা মারিয়ামের পুত্র সত্য কথা সে সম্পর্কে লোকেরা বিতর্ক করে আল্লাহ এমন নন যে সন্তান গ্রহণ করবেন তিনি পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যখন কোনো কাজ করা স্থির করেন তখন একথাই বলেন হও এবং তা হয়ে যায় তিনি আরো বললেন নিশ্চয়ই আল্লাহ আমার পালন কর্তা ও তোমাদের পালন কর্তা অতএব তোমরা তাঁর ইবাদত করো এটা সরল পথ